ব্যাপারে মানুষ বলে না যে কুকুরের পেটে ঘিস হয় না কুকুরের পেটে ঘি না শোয়ার কারণে এই যে এই দুর্বলতা বা এটা কি এই ত্রুটিটা ঘিয়ের মধ্যে নাকি কুকুরের পেটের মধ্যে তো কোরআনের দ্বারা যারা বিভ্রান্ত হয় এর কারণে কোরআন দুর্বল অথবা কোরআন শক্তিহীন এটা প্রমাণিত হয় না বরং তাদের মধ্যে সত্য গ্রহণের যোগ্যতা নেই এটাই প্রমাণিত হয় আল্লাহ তালা এজন্য নিজেই বর্ণনা করে দিচ্ছেন যে এই কোরআনের দ্বারা তিনি কাদেরকে গোমরাহ করেন বিভ্রান্ত করেন তিনি বলছেন ফাসেকিন এই কোরআনের দ্বারা তিনি শুধুমাত্র ফাসেকদেরকে গোমরাহ করেন যারা ফাসেক তারা গোমরা হয় কিন্তু যারা মৌমিন যারা সালেহীন তারা গোমরা হয় না তো এরপর ফাসেকদের প্রথম বৈশিষ্ট্য আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য আজকে আলোচনা হচ্ছে তো প্রথম বৈশিষ্ট্য ছিল যে আল্লাদিন আহদাল্লাহ মিম্বাদি মিথাকি যারা আল্লাহ তালার সঙ্গে অঙ্গীকার করার পর এবং সেই অঙ্গীকারকে সুদৃঢ় করার পর সেটাকে ভঙ্গ করে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর সঙ্গে আমাদের অঙ্গীকার হয়েছিল কয় ধরনের যারা গত সপ্তাহে শরিক ছিলেন কারো স্মরণ আছে কয় ধরনের অঙ্গীকার হয়েছিল তিন ধরনের একটা অঙ্গীকার তিনি নিয়েছেন সকল মানুষ থেকে মুসলমান ও মুসলিম কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের থেকে এক ধরনের অঙ্গীকার নিয়েছেন আর এক ধরনের অঙ্গীকার নেওয়া হয়েছিল শুধুমাত্র নবীদের থেকে আর তৃতীয় প্রকারের অঙ্গীকার নেওয়া হয়েছিল শুধুমাত্র ওলামাদের থেকে যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে তিন প্রকার অঙ্গীকার এই অঙ্গীকারগুলোকে যারা ভঙ্গ করে তারা হলো ফাসেক এই কিতাব সামনে থাকার পরও তারা গোমরা হয় দ্বিতীয় শ্রেণী হল ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আই আল্লাহ তালা যেই সম্পর্ককে জড়িয়ে রাখতে বলেছেন সেই সম্পর্ককে তারা ছিন্ন করে অর্থাৎ ফাসেক তারা যাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা যেই জিনিসকে জোরে রাখতে বলেছেন এবং যার সঙ্গে জোরে থাকতে বলেছেন তারা সেটাকে ছিন্ন করে উদাহরণস্বরূপ আল্লাহ তালা বলেছেন যে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যেও সফলতা চাও তাহলে তুমি সব ক্ষেত্রে দিনের সঙ্গে নিজেকে জোরে রাখো তোমার ব্যক্তি জীবনকেও জুড়ে রাখো পারিবারিক জীবনকেও জুড়ে রাখো সামাজিক জীবনকেও জুড়ে রাখো রাষ্ট্রীয় জীবনকেও জুড়ে রাখো এখন যদি কেউ এসে বলে যে রাষ্ট্র চলবে আলাদা ইসলাম বা দিন বিধিবিধান চলবে আলাদা দিন মসজিদে চলতে পারে মাদ্রাসায় চলতে পারে খানকায় চলতে পারে তবলিক জামাতে চলতে পারে কিন্তু পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম চলবে না তাহলে আল্লাহ যেই জিনিসকে জুড়ে রাখতে বলেছিলেন যে তোমার রাষ্ট্রকে তুমি ইসলামের সঙ্গে জুড়ে রাখো সে বলছে না রাষ্ট্র হবে আলাদা ইসলাম হবে আলাদা তো যেই জিনিসকে আল্লাহ জুড়ে রাখতে বলেছিলেন সেটাকে সে ছিন্ন করে একেভাবে আল্লাহ বলেছেন সব ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখো তোমার জীবনের যতগুলো ধাপ রয়েছে যতগুলো ক্ষেত্র রয়েছে সব ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখো তো সেই বান্দা কিছু ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে আর কিছু ক্ষেত্রে আল্লাহর হককে লঙ্ঘন করে আল্লাহর সম্পর্ককে ছিন্ন করে একইভাবে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার মধ্যে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখাও আমি তোমার উপর ফরজ করে দিলাম দুনিয়ার মধ্যে মা বাবার সূত্রে যে সম্পর্ক যে আত্মীয়তার বন্ধন আরবিতে এটাকে বলা হয় রাহিম সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করা আর আল্লাহ তালার একটা নাম রয়েছে রহমান আর একটা নাম রয়েছে রাহিম তো আল্লাহর নাম রাহিম রহমান আর আত্মীয়তার বন্ধনের জন্য শব্দ সিলেক্ট করা হয়েছে রাহিম ইয়া ছাড়া রাহিম তো হাদিসের মধ্যে আছে যে এই রাহিমটা এই আত্মীয়তার বন্ধন এটা রহমান থেকে এসেছে ফামান আহা ওয়াসল তুহু আমান কতাহা কতা তুহু যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব আর যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবো তুমি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো না দুনিয়ার সামান্য স্বার্থের জন্য জায়গা জমির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই চাচার সঙ্গে সম্পর্ক ভালো নেই দাদার সঙ্গে সম্পর্ক ভালো নেই অনেক জায়গায় তো বাবা মার সঙ্গেই সম্পর্ক ঠিক নেই তো যেই মানুষটা রাহিমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না আল্লাহ তারা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন না তো মুনাফিক যারা হবে তারা ফাসেক হবে আর ফাসেকদের বৈশিষ্ট্য হলো আল্লাহ যেই জিনিসকে জোরে রাখতে বলেছেন তারা সেটাকে জোরে রাখে না সেটাকে ছিন্ন করে দেয় এখানে ব্যাপক অর্থে এখানে আল্লাহ কোনটার সঙ্গে সীমাবদ্ধ করে দেননি যে শুধুমাত্র আত্মীয়তা সম্পর্ক শুধুমাত্র সেকুলারিজমের বিষয় কোনোটা আল্লাহ তালা এখানে সীমাবদ্ধ করে দেননি সব ক্ষেত্রে ব্যাপক রেখেছেন আল্লাহ তালা বলেছেন সর্বময় ক্ষমতার অধিকারীকে ইন্নাল্লাহ আলাকুল্লি সে কাদির নিশ্চয়ই আল্লাহ তালা সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান এখন যদি কেউ এসে বলে যে না সকল ক্ষমতার মালিক আল্লাহ না সকল ক্ষমতার মালিক হলো জনগণ বলে না এই কথা ইসলাম আমাকে শেখায় লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ হতে পারে না আর কোনো মাবুদ হতে পারে না এবাদত হবে একমাত্র কার বন্দেগি হবে একমাত্র কার আমরা দাসত্ব করব একমাত্র কার কিন্তু আমাদেরকে এসে কিছু মানুষ বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সহিনা তুমি বলো লা ইলাহা নাস সকল ক্ষমতার মালিক হলো জনগণ এখন আল্লাহ যেই জিনিসকে জুড়ে রাখতে বলেছিলেন সেই জিনিসকে জোরে রাখছি না আল্লাহ তালা বলছিলেন সকল ক্ষেত্রে আল্লাহকে সবার উপরে রাখো এমনকি ইসলামের ব্যাপারেও হাদিসে বলা হয়েছে মোবাইলগুলো আমরা দয়া করে বন্ধ করে দিই এগুলো মজলিসের আলোচনার গতি নষ্ট করে দেয় আল ইসলাম ইয়ালু আলাই আলাই ইসলাম সর্বদা উপরে থাকবে ইসলামের উপর কখনো কোনো জিনিস উঠতে পারবে না ইসলামের একটা দৃষ্টিভঙ্গি ইসলাম একথা বলেনি যে দুনিয়ার মধ্য থেকে সকল ধর্মকে মিটিয়ে দাও অন্য কোন ধর্মের কোন অনুসারী দুনিয়ায় থাকতে পারবে না এই কথা বলেনি কিন্তু বলেছে অন্য সকল ধর্ম থাকুক কিন্তু বিজয় থাকবে ইসলামের ক্ষমতা চলবে ইসলামের বিচারাচার চলবে ইসলামের বিধান অনুযায়ী অন্য ধর্মের লোকরা থাকবে কিন্তু তারাও ইসলামের সামনে নত হয়ে থাকবে ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তারপর থাকবে এখন কেউ যদি বলে যে না আমি চলবো আমার গতিতে ইসলামও একটা ধর্ম আর আমি বাতিল ধর্ম কুফরি ধর্ম এটাও একটা ধর্ম সকল ধর্ম সমমর্যাদার কথা বোঝা যাচ্ছে বলে না সকল ধর্ম সমমর্যাদার ইসলামও যেই মর্যাদা পাবে অন্যান্য ধর্ম সেই মর্যাদা পাবে তো এটা ইসলাম কোরআন হাদিস সকল কিছুর সঙ্গে সাংঘর্ষিক ইসলামের দৃষ্টিভঙ্গি হল আল ইসলাম আলু ইসলাম সর্বদা উপরে থাকবে ওলা ওলা আলাই ইসলামের উপরে কোনো জিনিস যেতে পারবে না অন্য জিনিসের অস্তিত্বকে নাকচ করা হচ্ছে না যে দুনিয়ার সকল কাফেরকে মেরে ফেলো এই কথা বলা হচ্ছে না তারা থাকবে কিন্তু ইসলামের সামনে নত হয়ে থাকবে তারা নত হয়ে মুসলমানদের কাছে কর দিয়ে তারপর তারা সমাজের মধ্যে বসবাস করবে কারণ ইসলাম কার বিধান কার ধর্ম নাকি মোহাম্মদ রসুল্লাহ নিজে বানিয়েছেন সাহাবাইকার নিজে বানিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব যদি স্বীকার না করি যদি বলি ইসলামেরও যে মর্যাদা অন্য ধর্মেরও সেই মর্যাদা তাহলে আল্লাহকেও যে মর্যাদা দিচ্ছি অন্যান্য পাথরের মূর্তিকেও তো একে মর্যাদা দিলাম মোহাম্মদুর রসুল্লাহকেও যে মর্যাদা দিলাম আর বৌদ্ধদের সেই নেতাকেও একে মর্যাদা দিয়ে দিলাম কিন্তু ইসলাম তো স্বীকার করে ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম যেহেতু আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম তো আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত যা আমাদের কাছেও তো সেটাই ফার্স্ট সিলেক্ট থাকবে নাকি আল্লাহর কাছে ফার্স্ট চয়েস বা একমাত্র চয়েসই হলো ইসলাম আমি যদি বলি যে না আমার কাছে ফার্স্ট চয়েস ইসলাম না লাস্ট চয়েস ইসলাম তাহলে এটাই তো শিরিক সেজন্য ফাসেকদের বৈশিষ্ট্য হলো আল্লাহ যে জিনিসকে জোরে রাখতে বলেছিলেন তারা সেটাকে ছিন্ন করে দেয় তো যখন তারা এই জিনিসকে ছিন্ন করে দেয় তাদের সামনে কোরআন থাকে রাসুল তাদের সামনে কোরআনের বিধান বর্ণনা করেন কিন্তু এর দ্বারা তাদের হেদায়ত বাড়ে না বরং আরো গোমরাহি বাড়ে তারা যখন শোনে না যে এই ব্যাপারে ইসলামের একটা বিধান আছে কোরআনের একটা নির্দেশনা আছে ততক্ষণ পর্যন্ত তাদের একটা অবস্থা কিন্তু যখন বলা হয় যে তুমি যে এই কাজটা করছো এটা স্পষ্ট শিরিক স্পষ্ট কুফুর ইসলাম এটাকে সমর্থন করে না এই দেখো আল্লাহ তালা অমুক সুরার এত নম্বর আয়াতে এই বিধান দিয়েছেন তখন সে সঙ্গে সঙ্গে বলে আরে ইসলামের এই বিধান আমি মানি না বরং তুমি কেন আমার সামনে এই বিধান এনেছ তুমি রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে অপরাধী তুমি আমার সংবিধানকে লঙ্ঘন করেছো আমার আইন কানুনকে লঙ্ঘন করেছো আমি তোমাকে জেলে ঢুকাবো আমি তোমাকে ফাঁসির কাছে চড়াবো যখন তার সামনে কোরআন আসে তার গোমরাহি আরো বাড়ে তো এজন্য প্রথমে আল্লাহ গুমরাহের কথা উল্লেখ করেছেন যে কোরআন কোরআন তো এমন কিতাব লাফি এর মধ্যে সন্দেহ সংশয়ের কোন অবকাশ নেই কিন্তু এই কোরআনের দ্বারা ইউদুল্ল বিহি কাসিরা আল্লাহ অনেককে গুমরাহ করেন ওয়াহদি বিহি কাসিরা আবার অনেককে হেদায়ত দেন হেদায়তের কথা বলেছেন পরে গুমরাহের কথা বলেছেন আগে তার মানে তুমি যদি তোমার অন্তরকে হেদায়ত গ্রহণের জন্য প্রস্তুত করতে না পারো এই কোরআন থেকে হেদায়ত গ্রহণ করতে পারবে না বরং কোরআন তোমার সামনে আসবে আর তোমার গুমরাহে শুধু পারবে ওয়ফ সেদোনা ফিল ফাসেদদের তিন নম্বর বৈশিষ্ট্য বলছেন তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে ইসলাম ছাড়া যা কিছু আছে সবই জুলুম সাহাবাই কেরাম এক সাহাবি রিবাই ইবন আল্লাহান রিবাই এক বাদশার কাছে গেছেন যুদ্ধ করার পূর্বে সেই জামানায় নীতি ছিল যেহেতু অনেকের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছেনি দূর দূরান্তের সব জায়গায় তখন তো আর ইলেকট্রনিক মিডিয়াও ছিল না প্রিন্ট মিডিয়াও ছিল না রাসুলের দাওয়াত তিনি মক্কায় ছিলেন মদিনায় ছিলেন মক্কা এবং মদিনার বাইরে তিনি জানুন সাহাবাই কেরাম ও সব জায়গায় গিয়ে পৌঁছাননি তো কোথাও আক্রমণ করার পূর্বে তখন নীতি ছিল তাদেরকে প্রথমে ইসলামের দিকে দাওয়াত দিয়ে নিতে হবে প্রথমে বলতে হবে তোমরা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নাও তোমরা আমাদের ভাই তোমাদের সঙ্গে আমাদের আর কোনো বিভেদ নেই যদি ইসলাম গ্রহণ না করো তারপর আমরা যুদ্ধ করতে আসিনি তোমরা আমাদের সামনে নত হও তোমরা তোমাদের ধর্ম পালন করে আপত্তি নেই ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাও বছরে নির্ধারিত পরিমাণ কর দিয়ে আমাদের কাছে জিম্মে হয়ে থাকো তোমরা তোমাদের ধর্ম পালন করো যদি এই উভয় প্রস্তাবকে নাকচ করে দেয় তখন কেরাম তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন তো সেই সাহাবিকে জিজ্ঞেস করলো তোমরা আমাদের কাছে কেন এসেছো কি চাও তখন তিনি বলেছিলেন আল্লাহ আর আমরা তো আসিনি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দাওয়াত তাবলিগের সাথীর এলাকায় গিয়ে কি বলে যে আল্লাহর ঘর থেকে আল্লাহর ঘর থেকে আমরা এসেছি না আল্লাহ পাঠিয়েছেন নেক কাজ যেগুলো আমরা করি নিজেদের শক্তির মাধ্যমে করি ভাই একটা জিনিস প্রসঙ্গক্রমে বলে রাখি একটা বিষয় নিয়ে আমাদের দেশে সমস্যা চলছে দীর্ঘদিন থেকে আপনারাও কিছু কথাবার্তা শুনেছেন সেই প্রসঙ্গে কিছু মানুষ এলাকার মধ্যে বলা বলি করেছে আপনারা হয়তো শুনেছেন যে আগে আমরা মসজিদ মাদ্রাসায় টাকা দিতাম আমাদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলতো এখন ওলামায় কেরাম যেহেতু আমাদের থেকে আলাদা হয়ে গেছেন আমরা টাকা দেব না মসজিদ মাদ্রাসায় আমরা কোনো দান সৎকা করব না মোল্লারা এখন না খেয়ে মরবে শুনেছেন না এই কথা আর শুনেছেন না এই কথা এই কথা কি প্রমাণ করে দিনের কাজ আমি করি নাকি আল্লাহ আমাদেরকে দিয়ে করান আমাদের বিশ্বাস কোনটা আরে আমাদের বিশ্বাস কোনটা কারণ বলেছিল আল্লাহ তালা তাকে বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছিলেন সে বলেছিল ইন্নামা উতি তুহু আলা ইন্দি সে কিন্তু মুশরিক ছিল না কাফের ছিল না এই কথা বলেনি যে আল্লাহ দেয়নি সে বলছে ইন্নামা উতি তুহু নিশ্চয় আমাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তার মানে সে এটা বলছে না যে আমি কামাই করেছি সেও বিশ্বাস করছে দেওয়া হয়েছে তার মানে সেও আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করে যে এই সকল সম্পদ আমাকে কে দিয়েছেন কিন্তু সে বলছে আল্লাহ আইলমিন আইন্দি আমাকে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর দান না আমার জ্ঞানের কারণে আমার বুদ্ধির কারণে আমার বিবেকের কারণে আমাকে দেওয়া হয়েছে তার মানে আল্লাহ নিজ অনুগ্রহে দিয়েছেন তিনি রহমান তিনি রাহিম এই কারণে তিনি আমাকে দিয়েছেন এই কথা সে স্বীকার করছে না সে মানছে আল্লাহ দিয়েছেন কিন্তু সে বলছে আল্লাহ দিয়েছেন আল্লাহর অনুগ্রহে না আল্লাহ দিয়েছেন আমার জ্ঞানের কারণে আমার বুদ্ধির কারণে তা আজকাল যে সমস্ত মানুষ বলে যে মসজিদ মাদ্রাসার টাকা আমরা দেই আমাদের ক্রেডিট আমাদের অবদান আরে ভাই তুমি যে এই মুহূর্তে মসজিদ মাদ্রাসার টাকা দিতে পারছো না তোমার তো এই কথা ভাবা দরকার ছিল তোমার টাকাকে আল্লাহ তার দিনের জন্য কবুল করছেন না এটা তো তোমার দুর্ভাগ্য তোমার হতভাগ্য জোলামায় কেরামের সঙ্গে বেয়াদবির কারণে এবং ক্ষেত্র বিশেষ কোরআন সুন্দর সঙ্গে বেয়াদবির কারণে আল্লাহ তারা তোমার কপালে মাহরুমি লিখে রেখেছেন বঞ্চনা লিখে রেখেছেন এখন আর তুমি মসজিদ মাদ্রাসায় দেওয়ার মতো উপযুক্ততা তুমি রাখনি এখন তোমার মাল আল্লাহ গ্রহণ করছে না এটা তোমার জন্য দুর্ভাগ্যের বিষয় কিন্তু আফসোস করবে তো দূরের কথা ভেতরে অনুশোচনা আসবে দূরের কথা তব করবে দূরের কথা আরো গর্ব করে যে আমরা মসজিদ মাদ্রাসায় টাকা দিব না আমরা টাকা দিব না মোল্লারা না খেয়ে মরবে কারণ এতদিন তো মোল্লাদের রিজিক দিতাম আমরা আমরাই রাজ্জাক আমরাই খালেক আমরাই মালিক যেটা বলছিলাম সেই সাহাবি বলছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন যেন আমরা আল্লাহ তালা যাদের ব্যাপারে চান সবাইকে না মেহনত করে সবাইকে আমরা দিনের উপর আনতে পারবো এই ক্ষমতা আমাদের নেই আল্লাহ যাদের ব্যাপারে চান আল্লাহ তালা তার বান্দাদের মধ্য হতে যাদের ব্যাপারে চান তাদেরকে যেন আমরা বান্দাদের গোলামি থেকে আল্লাহর গোলামের দিকে বের করে আনতে পারি কারণ দুনিয়ার মধ্যে যা কিছু হয় সবই হলো মানুষের গোলামি ক্ষমতার গোলাম তো আল্লাহর গোলামের দিকে যেন আমরা মানুষকে বের করে আনতে পারি অমিন দুনিয়া ইলা সাহা এবং যেন আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে বের করে আনতে পারি আজকালও দেখা যায় যারা উদারতার বয়ান দেয় সব ক্ষেত্রে উদারতা সমকামিতার ব্যাপারে উদারতা সুদ ঘুষের ব্যাপারে উদারতা পোশাক আশাকের ব্যাপারে উদারতা নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যাপারে উদারতা এমনকি ফ্রি এর পর্যন্ত বয়ান যারা দেয় তারাও দেখা যায় আপনারা পত্রপত্রিকা যারা পড়েন অনেকেই হয়তো জানেন ব্রুনাই একটা রাষ্ট্র আছে ব্রুনাই সেই ব্রুনাইয়ের মধ্যে ইদানিং ইসলামী শরিয়া অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করার উদ্যোগ নিয়েছে এবং ইসলামের সরিয়া অনুযায়ী তারা বিচার আচার এবং শাসন কার্য পরিচালনা করার প্রাথমিক ধাপ শুরু করেছে সারা দুনিয়ার মাথা গরম তাদের মধ্যে এত উদারতা উদারতার কারণে তারা ডেমোক্রেসিকেও মেনে নেয় সোশ্যালিজমকেও মেনে নেয় একই সঙ্গে একই একই বিধানের মধ্যে পাশাপাশি ডেমোক্রেসিকেও রাখে সোশ্যালিজমকেও রাখে ক্যাপিটালিজমকেও রাখে আবার সমাজতন্ত্রকেও রাখে সাম্যবাদকে অথচ দুটো দুই মেরুর বিষয় এতটা উদার তারা কিন্তু যখনই ইসলামের প্রসঙ্গ আসে তখন আর উদারতা খুঁজে পাওয়া যায় না তো সংকীর্ণতা পুরো দুনিয়াটাই সংকীর্ণ ইসলামের ব্যাপারে সংকীর্ণ দিনের ব্যাপারে সংকীর্ণ মুসলমানদের ব্যাপারে সংকীর্ণ তমিন দৈকের দুনিয়া ইলা সাহাতিহা আমরা এসেছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে বের করে আনার জন্য এর পরের বাক্যটা হলো আমাদের এই লম্বা ঘটনা টানার মূল পয়েন্ট ওমিন জাউরিল আদিয়ান ইলা আদিল ইসলাম এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সকল ধর্মের সকল মতবাদের সকল মতদর্শের সকল জীবন ব্যবস্থার জুলুম থেকে বের করে ইসলামের ন্যায়পরায়ণতার দিকে আনার জন্য পৃথিবীর মধ্যে মানুষের অধিকার মানুষের জন্য ন্যায়পরায়ণতা যদি নিশ্চিত করার মতো কেউ থাকে সেটা হলো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ মানুষের জন্য কোনোদিনও ন্যায়ের ফয়সলা করতে পারেন ইসলাম আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইসলাম কি সাম্যের ধর্ম নাকি ইসলাম ইনসাফের ধর্ম বলবেন সাম্য আর ইনসাফের পার্থক্য কোথায় সারা জীবন তো বলে আসলাম ইসলাম আমাদেরকে সাম্য শৃঙ্খলা সংহতি শিক্ষা দেয় উদাহরণস্বরূপ একজন বাবা যখন মারা যায় তার আত্মীয় স্বজনের মধ্যে আর কেউ না থাকুক তার এক ছেলে আর একটা মেয়েকে রেখে গেছে এখন ইসলাম কি বলবে ছেলে আর মেয়েকে সমান দেওয়া হবে সমান দেওয়া হবে নাকি ছেলে মেয়ের বন্টনের মধ্যে পার্থক্য থাকবে যদি বলি ইসলাম সাম্যের ধর্ম তাহলে তো সমান দেওয়া উচিত যদি বলি ইসলাম ইনসাফের ধর্ম তাহলে বেশ কম করা উচিত উদাহরণস্বরূপ দেয়ালের ওপারে কোনো একটা দুর্ঘটনা হচ্ছে বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য হলো কোথাও দুর্ঘটনা ঘটলে সবাই কৌতূহল নিয়ে দেখে কোথাও যদি কেউ এসে কাউকে কোপায় সবাই এসে কৌতূহল নিয়ে দেখবে সেলফি তুলবে ভিডিও করবে বনানির কিছুদিন পূর্বে দুর্ঘটনা যারা দেখেছেন ওই ঘটনার মধ্যে আপনারা ছবিতে খেয়াল করলে দেখবেন যে মানুষ ওদিকে আগুনে পুড়ছে আর এখানে হাজার হাজার শত শত মানুষ ক্যামেরা নিয়ে সকলে কেউ সেলফি তোলায় কেউ ভিডিও করায় কেউ ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য ধরনস্বরূপ দেয়ালের ওপারে কোনো দুর্ঘটনা ঘটছে এখন সবাই দেখবে এটা সবার একটা দায়িত্ব সামাজিক দায়িত্ব মানবিক দায়িত্ব আমরা মনে করি এখন দেখার জন্য একজন মানুষ লম্বা সে দেয়ালের এপার থেকে সহজ ওইপার দেখে ফেলতে পারছে আর একজন মানুষ খাটো বা বয়সেই ছোট সে হয়তো ওপার দেখতে পাচ্ছে না এখন যেই মানুষটা ছোট তাকে যদি আমি এক ধরলাম যে এক ফিট এক ফিটের যদি একটা ভারী কোনো জিনিস একটা মরা একটা চেয়ার তার পায়ের নিচে রাখি সে ওই পারে জিনিস দেখতে পারবে আর যেই মানুষটা তার থেকে আরেকটু তুলনামূলক লম্বা তার পায়ের নিচে যদি আধা ফিট পরিমাণ কোনো একটা জিনিস রাখে তাহলে সে দেখতে পারবে এখন সাম্য তো আমাকে শেখায় যে উভয়কে সমান দেওয়া উচিত তো উভয়কে সমান দেওয়ার জন্য উভয়ের পায়ের নিচেই আমি আধা ফুট করে দিয়ে দিলাম এখন আধা ফুট দেওয়ার কারণে যেই মানুষটা তুলনামূলক লম্বা সে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে কিন্তু যে তুলনামূলক খাটো বা বয়স সেই ছোট সেই মানুষটাকে দেখতে পারবে তাহলে ইসলাম এক্ষেত্রে কি বলবে যে তুমি যেই মানুষটা ছোট তার পায়ের নিচে এক ফিট পরিমাণ একটা চেয়ার দাও আর যে তার চেয়ে তুলনামূলক লম্বা তার পায়ের নিচে আধা ফিট দাও তাহলে উভয়ে সমান সমান মর্যাদা এখানে লাভ করবে তাহলে এখন কি বোঝা যাচ্ছে ইসলাম আমাদেরকে সাম্য শেখায় নাকি ইনসাফ শেখায় যেখানে ইনসাফ সমতার মধ্যে সেখানে আমরা সমতা প্রয়োগ করব। যেখানে ইনসাফ হলো ব্যাসকম করার মধ্যে সেখানে ব্যাসকম করব সব ক্ষেত্রে ইনসাফ হলো মুখ্য কিন্তু দুনিয়ার মধ্যে যারা অন্যান্য ধর্ম হোক অন্যান্য মতবাদ হোক মতদর্শ হোক জীবন ব্যবস্থা হোক সেগুলোর অনুসারী যারা রয়েছে তারা দুনিয়ার মধ্যে ফাসাদ করে আজকাল তো মানুষ বলে ইসলাম ফাসাদ সৃষ্টি করে জিহাদ দুনিয়ার মধ্যে এসেছে ফাসাদ সৃষ্টি করার জন্য অথচ জিহাদ দুনিয়াতে জিহাদকে এই বিধানটা দেওয়াই হয়েছে ফাসাদ দূর করার জন্য জিহাদের বিধান দেওয়া হয়েছে কি আমাদের আত্মশুদ্ধির জন্য নাকি আমাদের নামাজের বিকল্প হিসাবে নাকি রোজার বিকল্প হিসাবে কোনটা এগুলো কোনোটাই না জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসকে দূর করার জন্য নৈরাজ্যকে দূর করার জন্য সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখন যদি কেউ বলে জিহাদি ফাসাদ সৃষ্টি করে জিহাদের কারণেই সমাজে ফাসাদ হয় তাহলে কি তার ইমান থাকবে তো ফিল আর তারা দুনিয়ার মধ্যে ফাসাদ করে কিভাবে করে এক নম্বরে ফাসাদ করে যে মানুষটা যে আল্লাহ তার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন সেই আল্লাহর অস্তিত্বে নিজেও বিশ্বাস করে না এবং যারা বিশ্বাস করে তাদেরকেও দুনিয়ায় শান্তি এবং ইনসাফের সঙ্গে ন্যায়পরায়ণতার সঙ্গে থাকতে দেয় না তাদের উপর জুলুম করে তারাই তো সবচেয়ে বেশি ফাসাদ করে তো মুনাফিক যারা রয়েছে এই আয়াতগুলো যেহেতু মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ সেই যুগে তাদের মৌলিক ফাসাদ ছিল এক নম্বরে এক নম্বর ফাসাদ ছিল তারা রসুলের উপর ইমান তো ভেতর থেকে আনত না কিন্তু মুখে ইমানের ঘোষণা দিত দেওয়ার মাধ্যমে তারা সাহাবিদেরকে একটা ধোকায় ফেলত তো সাহাবিরা তাদেরকে নিজেদের ভাই মনে করত বন্ধু মনে করত কিন্তু তারা সুযোগ পেলে এই সাহাবিদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা তাদেরকে বিপদের সম্মুখীন করার চেষ্টা করত এমনকি অনেক ক্ষেত্রে তারা রসুলকে হত্যা করাও চেষ্টা করেছিল এটা হলো তাদের এক ধরনের ফেসাদ তাদের দ্বিতীয় ধরনের ফাসাদ হলো তারা মক্কার মুশ্রিকদের সঙ্গে চুক্তি করত বিভিন্ন সময়ে মদিনার বিভিন্ন অভ্যন্তরীণ সংবাদ তাদের সেই খবরগুলো তাদের কাছে তারা প্রচার করে দিত ভাইরাল করে দিত এবং তারা চেষ্টা করত যখন রাসুল যুদ্ধে বের হন সেই যুদ্ধের মধ্যে যেন রাসুল মৃত্যুবরণ করেন মক্কা আর মুশ্রিকরা বিজয় হয় এবং মদিনার ক্ষমতা যেন তারা আবার পেয়ে যায় তাদের তৃতীয় ফাসাদ ছিল তারা রাসুল এবং সাহাবিদের বিভিন্ন দোষ সন্ধান করত। এই একটা বিষয় লক্ষণীয় সাহাবায় কিরাম উম্মতের মধ্যে সালেহীন যারা নেককার যারা যারা সমাজের মধ্যে অনুসরণীয় মুনাফিকদের একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের ব্যক্তিগত দোষগুলোকে অনুসন্ধান করে তিলকে তাল বানিয়ে সমাজের মধ্যে প্রচার করে রাসুলের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে মানুষের আস্থাকে নষ্ট করত আজকালও কিছু মানুষ করে না সমাজের মধ্যে ওলামা যারা রয়েছে সমাজের মধ্যে অনুসরণীয় মাসায়ক শায়ক যারা রয়েছেন তারাও তো মানুষ নাকি তারা নবী তারা ফেরেস্তা তারা সাধারণ মানুষ তো তাদেরও কিছু ভুল থাকবে এটাই স্বাভাবিক আউআলুন্নাসিন প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন তো মানুষের সৃষ্টি হয়েছে আল ইনসান মুস্তাকুম মিনান নিসিয়ান মানুষ শব্দের উৎপত্তি হয়েছে নিসিয়ান থেকে আর নিসিয়ান অর্থ ভুলে যাওয়া তো মানুষ ভুলে যাবে ভুল করবে এটা মানুষের একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য এখন আলেম ওলামারাও কি ভুলের ঊর্ধ্বে আরে ভাই আলেমুলার মারা ভুলের ঊর্ধ্বে তাদেরও ব্যক্তিগত কিছু ভুল থাকবে এখন আমি যদি খুঁজে খুঁজে তাদের শুধু সেই ভুলগুলো বের করি তাদের সব দিকে শরীয়তের যে বিধানগুলো পালন করার মতো আছে সবগুলো বিধানই পালন করেন কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো ক্ষেত্রে হয়তো এই জিনিসটা সামাজিকতা রক্ষা করার খাতিরে করা উচিত ছিল তিনি হয়তো এটা বুঝে ওঠেননি তিনি এই কাজটা করছেন না আমি খুঁজে খুঁজে এগুলো হাইলাইট করলাম অমুক আলেম দেখেছ এই কাজটা ঠিকভাবে করে না অমুক আলেম এই কাজটা ঠিকভাবে করে না আমি সারাদিন বসে দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করে এগুলো খুঁজে বের করে একত্রিত করলাম এরপর আমি দায়িত্ব নিলাম ঠিকাদারি নিলাম সমাজের মধ্যে এই কথাগুলো প্রচার করব তাদের ব্যাপারে মানুষের অনাস্থা সৃষ্টি করব এবং মানুষ যেন তাদের থেকে দূরে সরে যায় এবং আমাকে বস বানিয়ে নেয় এই ক্ষেত্রে যা কিছু করা দরকার আমি করব। আছে না এরকম মানুষ আরে আছে কিনা এরকম মানুষ তো তারা মক্কার সেই মদিনার মুনাফিকরা তাদের ফাসাদের একটা কাজ ছিল তারা রাসুল সাহাবাই কেরাম এবং উম্মাত সালেহিনদের দোষগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সমাজের মধ্যে হাইলাইট করত আল্লামা শাবির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলী তাফসির ওসমানের মধ্যে বিশেষভাবে এটাকে উল্লেখ করেছেন তো ফাসাদ সৃষ্টি করে ইসলাম ছাড়া যা কিছু আসে সবই ফাসাদ কেউ যদি বলে যে তোমরা আওয়াজ মাহফিল করবে ভালো কথা তাফসিরুল কোরআনের মজলিস করবে ভালো কথা কিন্তু তোমরা কি বলবে এটার ফিল্টারিং করবা আমরা আমরা বিধিমালা দিয়ে দিব নীতিমালা দিয়ে দিব সেটা মেনে তোমাকে কোরআনের কথা বলতে হবে তার মানে বিধান দিবেন আল্লাহ কোরআনের বিধানগুলোকে কে দেন বিধান দিবেন আল্লাহ সেই বিধান আমার টেবিল থেকে পাস হয়ে আসতে হবে তারপর তুমি সেই কথা বলতে পারবে তার আগে তুমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে লিঙ্ক করে কোনো কথা বলতে পারবে না যদি বলো তাহলে তোমার জন্য ফাঁসির কাজটা আমি রেডি রাখলাম এই কথাগুলো কি অবাস্তব মনে হয় আল্লাহ তালা এরপর বলেন উলা উলাইকাহমুল খাসিরুন এরাই ক্ষতিগ্রস্ত এই মুনাফিকরা এই ফাসেকরা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের ক্ষতি করার জন্য কত চেষ্টাই তো করে কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত তারাই হয় মুসলমানরা সফলকাম হয়ে যায় আরে মুসলমানের ক্ষতি আবার কিভাবে করবে সবচেয়ে ক্ষতি তো বেশি করবে এভাবে যে তারা ভাববে মুসলমানদেরকে আমরা জীবনে শেষ করে ফেলবো তাদেরকে মেরে ফেলবো আর মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু তারা যদি আমাদেরকে মেরে ফেলে সেটা তো আমাদের ক্ষতি না বরং সেটা তো আমাদের মহা সফলতা সাহাবাই কেরামকে যখন শহীদ করা হতো তারা কি বলতেন ফুস্তো রব্বিল কাবা আরে কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম যদি বিছানায় আমার মৃত্যু হয় যদি স্ত্রীর কোলে বসে আমি মৃত্যুবরণ করি আরে সেটাও তো সাধারণ মৃত্যু অতি সাধারণ মৃত্যু সেটা তো ব্যর্থতা সফলতা তো তখন আমি পাব যখন আল্লাহর পথে আমার জীবনকে আল্লাহ কবুল করে নেবেন যার কারণে খালেদ বিন ওয়ালিদ সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছেন সালাহউদ্দিন আইবি সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছেন মৃত্যুর সময় সাধারণ মৃত্যু হয়েছে মৃত্যুর সময় তারা আফসোস করেছেন যে আল্লাহ তেনা কেন আমাদের জীবনটাকে শহীদ মৃত্যু দান করে কবুল করে নিলেন না সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানবকে আর সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানবকে তার চাইতে বেশি মর্যাদা কোনো পীর অর্জন করতে পারবে কোন শহীদ কোন সিদ্দিক কোন আলেম কেউই না সেই রাসুল পর্যন্ত আল্লাহর কাছে তামান্না করছেন আমার তো আকাঙ্ক্ষা হয় হে আল্লাহ তোমার পথে আমাকে শহীদ করে দেওয়া হবে এরপর আমাকে আরেকটা জীবন দেওয়া হবে উক্তাল সেই জীবনকেও শহীদ করে দেওয়া হবে এরপর আরেক জীবন দেওয়া হবে সেটাকেও শহীদ করা হবে আরেক জীবন দেওয়া হবে সেটাকেও শহীদ করা হবে এভাবে চলতে থাকবে আমার তো সেটা পছন্দ হয় আজকাল তো আমরা তামান্না করি বুড়া হয়ে গেছি এক পা কবরে চলে গেছে তামান্না করি আল্লাহ মরবই যখন নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয় যখন সেজদায় যাব তখন যেন আমার মৃত্যু হয় আমি ভেবেছি নামাজের মধ্যে মৃত্যুবরণ করাই সবচেয়ে বড় মর্যাদার বিষয় সেজদার মধ্যে মরতে পারাই সবচেয়ে বড় মর্যাদার বিষয় অথচ আমার নবী তো নামাজের মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছেন না সেজদার মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছেন না তিনি তো চাচ্ছেন আল্লাহ তোমার পথে বের হব তোমার পথে আমি আমার ঘোড়া ছোটতে থাকবো হঠাৎ একটা তীর এসে শরীরে বিদ্ধ হবে তরবারির আঘাত আমার শরীরে এসে লাগবে আমি কালেমা পড়ব তোমার তাকবীরের ধ্বনি আমি উচ্চারণ করব আর আমার প্রাণকে তুমি কবুল করে নিয়ে জান্নাতের সেই সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি আমাকে বলবে যাও জান্নাতের মধ্যে বিচরণ করতে করতে থাকো তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম আর কোনোদিন অসন্তুষ্ট হব না দুনিয়ার মধ্যেই দুনিয়ার মধ্যেই হুররা এসে ইস্তেকবাল জানিয়ে নিয়ে যেতে থাকবে একজন সাহাবি তার ছেলে তাবে তিনি বর্ণনা করেন যে আমার বাবার অনেক বয়স ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না তা আমরা এক জিহাদে বের হচ্ছিলাম আমার বাবা আমাদেরকে বললেন আমাকেও সঙ্গে নিয়ে যাও তখন আমরা তাকে বললাম যে বাবা আপনি উল্লাহ সাল্লাম যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জেহাদ করেছেন এরপর আবু বকর রদিয়াল্লাহ যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জেহাদ করেছেন এরপর ওমর রদিয়াল্লাহ যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জেহাদ করেছেন এখন এই শেষ বয়সে এসে অন্তত আপনি কিছুক্ষণ বিশ্রাম করেন আপনার পক্ষে আমরা লড়াই করি কিন্তু সেই সাহাবিন আসর বান্দা তিনি বলেন আরে আমার তো এটাই পছন্দ হয় যে আল্লাহর পথে বের হব মরলেও সেখানেই মরব এই বিছানায় মৃত্যুবরণ করা তো আমার কাছে কাপুরুষের মৃত্যু মনে হয় তো তার ছেলেরা সঙ্গে করে নিয়ে গেছে নৌজানের সফরে বের হয়েছে নৌকা দিয়ে পার হয়ে দীর্ঘ যাত্রা তো তারপর ওপারে গিয়ে তারা যুদ্ধ করতে হবে বুড়ো মানুষ সফরের ঢকল সইতে না পেরে সেই নৌজানে ইন্তেকাল করেছেন এরপর দীর্ঘ দশ দিন পর্যন্ত দশ দিন বা সাত দিন আমার ঠিক স্মরণ নেই তবে ঈদের চোখে দুনিয়া আমার একটা বই ইদানিং বের হয়েছে মাহমুদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলী লেখা কিতাব জহুদের অনুবাদ তো সেখানে লেখেন যে এরপর প্রায় দীর্ঘ দশ দিন পর্যন্ত তাকে দাফন করার জন্য কোনো দ্বীপ বা কোনো মাটির সন্ধান ছেলেরা পাচ্ছিলেন না দীর্ঘ দশ দিন পর তারা গিয়ে একটা দ্বীপের সন্ধান পেয়েছেন সেখানে গিয়ে তাকে দাফন করেছেন কিন্তু এই দশ দিনের মধ্যে লাশটা একটুও বিবর্ণ হয়নি কারণ শহীদদের লাশ সাধারণভাবে যাদের শাহাদতকে আল্লাহ কবুল করেন তাদের লাশ বিবর্ণ হয় না শত বছর পার হয়ে গেলেও দেখা যায় লাশ সে আগের মতো অক্ষত আছে বিভিন্ন সাহাবিদের ঘটনা আপনারা বিভিন্ন সময় হয়তো পড়েছেন বা শুনেছেন দীর্ঘকাল পর কোন দুর্ঘটনা এসে কোনো প্লাবন এসে তাদের কবর ভেঙে দিয়ে গেছে কিন্তু লাশ সে আগের মতো অক্ষত চেহারার মধ্যে হাসি লেগে আছে সেই ঘটনা দেখেও হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে তো যেটা বলছিলাম আল্লাহ তালা বলছেন ক্ষতিগ্রস্ত তো মুনাফিকরা ক্ষতিগ্রস্ত ফাসেকরা ক্ষতিগ্রস্ত কাফেররা আরে মুমিনার ক্ষতি আর কি করবে মুমিনকে যদি গালি দেয় এটাও মুমিনার জন্য উপকার মুমিনকে যদি নির্যাতন করে সেটাও মুমিনার জন্য উপকার আর মুমিনকে যদি জানে মেরে ফেলে সেটাও মুমিনার জন্য উপকার এরপর আল্লাহ তালা তিনও ফেরকার আলোচনা করার পর মুমিনদের আলোচনাও করলেন কাফেরদের আলোচনাও করলেন আর দীর্ঘ করে মুনাফিকদের আলোচনাও করলেন বিভিন্ন দলিল এবং তাদের সংশয়ের জবাবগুলো আল্লাহ তালা তুলে ধরলেন কিন্তু বাতিলের একটা বৈশিষ্ট্য হলো অনেকেই দেখে এদিক সেদিক তাকিয়ে কিছু দেখছেন হয়তো বাতিলের একটা বৈশিষ্ট্য হলো বাতিল দলিলের জবাব দলিল দিয়ে দেয় না দলিলের জবাব গালি দিয়ে দেয় অথবা নির্যাতন দিয়ে দেয় ইব্রাহিম আলহ সালাম নমরুদের সামনে দলিল পেশ করেছিলেন হকের দলিল হকানিয়তের দলিল দিনের দলিল আল্লাহর দলিল নবুয়তের দলিল কিন্তু নমরুদ তাকে দলিল দিয়ে জবাব দেয়নি নমরুদ তাকে জবাব দিয়েছে আগুনে নিক্ষেপ করে মুসা আলি ইসালামের প্রতি যে জাদুঘররা ইমান এনেছিল সেই জাদুকররা ইমান আনার পূর্বে তারা ফেরাউনের খুব নৈকট্য প্রাপ্ত ছিল ফেরাউন তাদেরকে বিভিন্ন শহর থেকে তাদেরকে সিলেক্ট করে নিয়ে এসেছিল যে আজকে মুসাকে সবার সামনে অপদস্থ করবে অপমানিত করবে তারা জাদু দেখিয়ে মুসাকে সেখানে লাঞ্ছিত করে সকল মানুষকে ফেরাউনের পক্ষে নিয়ে নেবে সবার ভোট সবার সাপোর্ট ফেরাউনের পক্ষে থাকবে কিন্তু সেই জাদুঘররা যখন মুসা আলি ইসলামের দলিল দেখে তার উপর ইমান আনলো তখন ফেরাউন দলিল দিয়ে তাদের জবাব দেয়নি বরং ফেরাউন তাদেরকে বলল যে খিলাফ আমি উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে দিব এরপর তোদের সব কয়টাকে শুলে চড়িয়ে আমি মারব তারা বলল অমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা আর তুমি তো শুধুমাত্র এই কারণেই আমাদেরকে নির্যাতন করবে যে যখন আমাদের কাছে আমাদের রবের আয়াত এসে গেছে আমাদের রবের নিদর্শন এসে গেছে তখন আমরা কাল বিলম্ব না করে আমাদের রবের উপর ইমান এনেছি শুধুমাত্র এই জন্যই তো নির্যাতন করবে আরে মারো সমস্যা কি ইন্না ইলা রব্বিনা এমন খালিবন আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব হানজালা বিন সফওয়ান আলাইহি সালাম একজন প্রসিদ্ধ নবী কোরআনুল করিমের সুরাতুল ফুরকানের মধ্যে আসহাবুর রস এই শব্দ বলে আল্লাহ তালা তার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আসহাবুর রস সে আসহাবুর রস তারা কি করেছিল যে বিন সফান আলী ইসালাম তাদের সামনে নবুয়তের দলিল নিয়ে এসেছিল কিন্তু তারা দলিলের জবাব দলিল দিয়ে দেয়নি বরং তৎকালীন বাদশাহ তাকে কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল দুর্গন্ধময় একটা কুয়োর মধ্যে নিক্ষেপ করার পরও সেখানে তার কাজ শেষ করেনি সেই কুয়োর উপর মাটি চাপা দিয়ে সেখানে আল্লাহর নবীকে শহীদ করে দিয়েছে ঈসা আলহ ইসালাম তিনিও দলিল পেশ করেছিলেন নবুয়তের দলিল হকের দলিল হকানিয়তের দলিল কিন্তু তারা দলিল দিয়ে তারা জবাব দেয়নি বরং তাকে জেলে ফেলে রেখেছে এবং শেষ পর্যায়ে তাকে হত্যা করার জন্য সকলে একত্রিত হয়েছিল কিন্তু আল্লাহ তালা নিজ দয়ে তাকে আসমানে নিয়ে গেছেন এরপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন খানায় কাবার সামনে দাঁড়িয়ে তিনি দলিল প্রদর্শন করতে লাগলেন আরে এই যে তিনশো ষাটটা প্রতিমার তোমরা পূজা করো এই প্রতিমাগুলো তো তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তোমাদের উপকার করলে আল্লাহ করেন তোমাদের ক্ষতি করলেও আল্লাহ করেন যা কিছু হয় আল্লাহর থেকেই হয় তা আল্লাহর উপরে ইমান তখন সেই আবু জাহালের গোষ্ঠী তারা দলিল দিয়ে জবাব দিতে পারেনি বরং কখনো রাসুলের উপর নির্যাতন করেছে রাসুলকে মেরে ফেলার জন্য দারুণ্য নদর মধ্যে তারা সেই পার্লামেন্ট পার্লামেন্টের মধ্যে আলোচনা এবং বিল উত্থাপন করেছে তারা রসুলের বিভিন্ন নৈকট্য প্রাপ্ত সাহাবিদেরকে নির্যাতন করেছে এমন কি নিকৃষ্টতম আচরণের পরিচয় দিয়ে ইসলামের প্রথম শহীদ হিসাবে সুমাইয়া রদিয়াল্লাহ আনহা একজন নারী তার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করে দিয়েছে এমনকি রাসুলকে যখন তাদের নির্যাতনের শিকার হয়ে মক্কায় থাকা সম্ভব হয়নি মদিনা চলে গেছে তখনও তারা ক্ষান্ত হয়নি মদিনার উপর বারবার রাসুলের উপর চড়াও হয়েছে ইসলামের কালিমাকে দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে সাহাবাই কেরাম সে হাবাসায় হিজরত করেছেন হাবাসার বাচ্চার কাছে দুধ পাঠিয়েছে গিয়ে তাদেরকে যেন বলে হাবাসার বাচ্চা আপনি যাদেরকে আশ্রয় দিয়েছেন তারা কিন্তু ভালো মানুষ না কেন আপনি তাদেরকে আশ্রয় দিচ্ছেন তারা তো জঙ্গি তারা সন্ত্রাসী আমাদের রাষ্ট্র থেকে পালিয়ে এসেছে যদি তাদেরকে রাখেন আপনাদের দেশে বোমা ফুটাবে আপনাদের দেশে মানুষের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে তাদেরকে আমাদের হাতে তুলে দিন তো বিভিন্নভাবে দলিলের জবাব দলিল দিয়ে দেয় এরপর যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী দলিল উত্থাপন করেছেন শাসকের সামনে তোমরা যে বিচার কার্য পরিচালনা করো তোমাদের এই বিচার ব্যবস্থা সঠিক না ইসলাম সম্মত না তোমরা তো আমাকে কাজিউল কুজাত প্রধান বিচারপতি হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছ কিন্তু তোমাদের এই জাহিলি বিচার ব্যবস্থা অনুযায়ী যদি আমি প্রধান বিচারপতি হই আমি তো ধ্বংস হয়ে যাব তিনি তাদের সামনে দলিল পেশ করেছেন কিন্তু শাসক দলিল দিয়ে তার জবাব দেয়নি তাকে সেই কারাগারের মধ্যে ছুড়ে ফেলেছে এমনকি সর্বশ্রেষ্ঠ ইমাম আল ইমামুল আজম যাকে বলা হয় সেই আবু হানিফ রহমতুল্লাহ আলী লাশ সেই কারাগার থেকে বের হয়েছে ইমাম আহলি ইমাম আহমদ ইবিন হানবুল রহমতুল্লাহ আলী তিনিও দলিল পেশ করেছিলেন খালকে কোরআনের মাসালায় কিন্তু সেই যুগের শাসক তারা তার দলিলকে গ্রহণ করেনি বরং এত বড় মহান ইমাম যিনি ফিখেরও ইমাম হাদিসেরও ইমাম সেই ইমামকে তারা অনেকগুলো বেত্রাঘাত করেছে মেরে ফেলার জন্যও চেষ্টা করেছে ইমাম আহলি সুন্না ইমাম আহমদ ইবিন হাম্বলকে এরপর যুগে যুগে ইমাম কখনো ইমাম গাজাল রহমতুল্লাহ আলীকে কখনো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীকে কখনো শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলীকে কখনো মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ সের হিন্দি রহমতুল্লাহ আলীকে এবং সর্বশেষ এসে যখন ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা আন্দোলন মাথাছাড়া দিয়ে ওঠে তখন কাসম নানতবী রহমতুল্লাহ আলী দলিল পেশ করেছেন কিন্তু দলিল দিয়ে তারা তার জবাব দেয়নি বরং তাকে বিভিন্ন ট্যাগে ট্যাগান্বিত করার চেষ্টা করেছে যে এই লোক সন্ত্রাসী শান্তি এবং শৃঙ্খলার জন্য এই লোক হুমকি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী এবং শাইখুল আরবিউল আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী তাদেরকে মাল্টা দ্বীপের মধ্যে বন্দি করে রেখেছে এছাড়াও শেখ রাশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলী তাকে সেই ভারতের কারাগারে বন্দী করে রেখেছে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলী তাকেও বন্দী করে রেখেছে এবং আজকালকার সমাজের দিকেও যদি আমরা তাকাই একই একই পরিণতি দেখতে পারব যে আমরা যদি দলিল দিই হকের পক্ষে দলিল দলিলের লড়াই তো দলিল দিয়ে যদি আমি লড়াই করতে আসি তুমি যদি বীর বাহাদুর হয়ে থাকো বুকে যদি পাঠা থেকে থাকে তুমিও দলিল নিয়ে সামনে আসো দলিলের জবাব কেন তীর দিয়ে হবে দলিলের জবাব কেন কারাবরণ দিয়ে হবে দলিলের জবাব কেন হুমকে ধমকে দিয়ে হবে সব যুগেই বাতিলের একই চেহারা ক্ষমতাধর বাতিলের দিকেই তাকান আর বিভিন্ন বেদাতপন্থী বাতিলের দিকেই তাকান আপনি তাকে দেখাবেন কোরআন এবং সুন্না আপনি তাকে দেখাবেন আল্লাহ রসুলের বাণী আপনি তাকে দেখাবেন সাহাবায় কেরামের আদর্শ কিন্তু সে আপনাকে এই সমস্ত দলিল দেখাবে না সে আপনাকে কিছু কুসংস্কার আর কিছু জাহিলি রসম রেওয়াজের কথা বলবে তো তারা মুনাফিকরা যে ফাসাদ ছড়াতো এই ফাসাদের আরেকটা বিবরণ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী এটাও লেখেন যে তাদের একটা বৈশিষ্ট্য ছিল তারা ইসলামকে বিকৃত করার জন্য যে যখন মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যাচ্ছেই না মুসলমানরা ইসলাম মানবেই তাহলে একটা কাজ করি ইসলামের পরিমার্জিত সংস্করণ বের করি কিছু বিষয় এগুলো আমরা ইসলামের মোড়কে চালিয়ে দেই মানুষ ভাববে ইসলাম ইসলাম ভেবে পালন করবে কিন্তু পরকালে তারা এর জন্য কোনো প্রতিদানই পাবে না এখান থেকেই মূলত বেদাতের সূচনা বেদাত বেদাতকে কি বেদাত বলে চালানো হয় নাকি সুন্নত বলে চালানো হয় রসুলের মহব্বত বলে চালানো হয় রসুলের এস্ক বলে চালানো হয় এই সমস্ত কথা বলেই তো চালানো হয় অথচ বেদাত মানুষ করবে নিজেদের আবেগ নিয়ে ধর্মীয় জজবা নিয়ে কিন্তু পরকালে গিয়ে সে দেখবে যা কিছু করে এসেছিলাম সবই তো অনর্থক সবই তো বৃথা জেলাপি তো জীবনে কম বিতরণ করিনি হালুয়া তো জীবনে কম খাইনি কিন্তু কবর জগতে এসে সবই দেখি অন্ধকার টর্চ লাইটটাও দেখি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এ অবস্থায় তো হবে কোরআন হলো আলো সন্না হলো আলো বেদাত তো অন্ধকার কুফর শিরিক তো অন্ধকার এই অন্ধকার তো মানুষকে মুক্তি দেবে না তো যেহেতু যুগে যুগে বাতিলের বৈশিষ্ট্যই হলো তারা দলিল দেখেও দেখে না দলিল তাদের কানে যদি প্রবেশ করানো হয় তারা শুনেও শুনে না দেখেও দেখে না বুঝেও বোঝে না এজন্য আল্লাহ তালা তাদেরকে দলিলের বিভিন্ন আলোচনা করার পর তাদেরকে কিছু বাস্তবতা তাদের সামনে তুলে ধরে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ বলছেন কাইফা তাক ফোরোনাবিল্লাহ আরে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো একটা বিষয় বুঝে রাখা দরকার মুনাফিকরা কি আল্লাহকে অস্বীকার করতো এবং সেই যুগের মুনাফিক যারা ছিল তারা অধিকাংশই এসেছে ইহুদি ধর্ম থেকে ইহুদিরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না ইহুদি এবং খ্রিস্টানরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে হ্যাঁ তারা বিশ্বাস করতে গিয়ে বিভিন্ন শির্কের মিশ্রণ ঘটিয়ে ফেলে আলাদা কথা কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন কাইফা তাক ফুরুন আবিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো তাহলে বাস্তবতার সঙ্গে আয়াতের একটা বৈপরীত্য মনে হয় না এর কি ব্যাখ্যা এখানে মূলত তারা আল্লাহকে অস্বীকার করত না তারা মোহাম্মদুর রসুল্লাহ নবুয়কে অস্বীকার করত তারা মোহাম্মদুর রসুল্লাহকে মেনে নিতে পারেনি কেউ মেনে নিতে পারেনি ক্ষমতার জন্য কেউ মেনে নিতে পারেনি জাতীয়তাবাদী চেতনার কারণে বলবেন এখানে আবার জাতীয়তাবাদ আসলো থেকে ইব্রাহিম আলহ ইসলামের পর যত নবী এসেছেন সকল নবী তার বংশ থেকে এসেছেন ইব্রাহিম আলী ইসলামের পর এমন কোন নবী নেই যেই নবী তার বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে এসেছে সবাই তার বংশ থেকে এসেছেন যার কারণে জাতির পিতা বলা হয় কাকে এটা এই এই হিসাবে জাতির পিতা যে বলা হয় এই হিসাবে কারণ উনার পর যত নবী এসেছেন সকল নবী তার বংশ থেকে এসেছেন তার মানে ওনার পরে যত উম্মত সকল উম্মতের জন্য সকল উম্মতের জন্য রুহানি পিতাকে ইব্রাহিম আলহিসাম সেই ইব্রাহিম আলহিসামের এক ছেলের নাম ছিল ইসমাইল আর এক ছেলের নাম ছিল ইসহাক ইসাক আলহ ইসলামের বংশধর থেকে ঈসা আলহ ইসলাম পর্যন্ত সকল নবী এসেছে ইসাক আলহ ইসলামের বংশধর থেকে ইসাক আলহ ইসলামের ছেলের নাম ইয়াকুব ইয়াকুব আলহ ইসলামের ছেলের নাম ইউসুফ এভাবে ধাপে ধাপে ধীরে ধীরে চলে এসেছে ঈসা আলহ ইসলাম পর্যন্ত আর এক ছেলে তো আছে ইসমাইল ইসমাইলের ছেলে নবী না সেখান থেকে বংশটা এসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হলেন সেই বংশের সন্তান ইসমাইল আলি ইসলামের পর মোহাম্মদ রসুল্লাহ হলেন সেই বংশের থেকে এসেছেন নবী কিন্তু উভয় আবার মিলে গেছেন ইব্রাহিম আলি ইসলামে গিয়ে ইহুদি যারা ছিল মুসা আলি ইসলাম তো মুসা আলি ইসলামের অনুসারে যারা তারাই নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দেয় মুসা আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলামের আগে নাকি পরে পরে আর যারা খ্রিস্টান তারা নিজেদেরকে ঈসা আলহ ইসলামের অনুসারী হিসেবে পরিচয় দেয় ঈসা আলহ ইসলাম ইব্রাহিম আলহ ইসলামের আগে নাকি পরে তাহলে তারা উভয় ইসমাইলের বংশধর নাকি ইসহাকের বংশধর তাদের আকাঙ্ক্ষা ছিল তাওরা তলাদেরও আকাঙ্ক্ষা ছিল আর ইঞ্জিল আলাদেরও আকাঙ্ক্ষা ছিল যে শেষ জামানার নবী যেই নবীর আগমনের সুসংবাদ দুনিয়াতে সকল নবী দিয়ে গেছে যেই নবী হবেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এমনকি তারপর আর কোন নবী আসবে না তারপর যদি দুনিয়াতে অন্য কোন নবীর আগমন ঘটে তাও নবী হিসাবে আসবে না তার উম্মত হয়ে আসবে যেমনি ভাবে ঈসা আলি ইসলাম কেয়ামতর পূর্বে আসমান থেকে নাজিল হবেন কিন্তু নবী হিসাবে নাকি উম্মত হিসাবে যখন তারা দেখলো যে শেষ জামানার নবী তো ইসহাকের বংশধর থেকে আসেনি ইসমাইল আলী ইসলামের বংশধর থেকে এসেছে তখন তাদের জাতীয়তাবাদী চেতনায় আঘাত লাগল নবী আসবে আমাদের থেকে আসবে এপার থেকে আসবে ওপার থেকে কেন আসে সব শ্রেষ্ঠত্ব তো এপারে ওপারে সবাই তো জঙ্গি সবাই খারাপ সবাই মৌলবাদী তো ওইখান থেকে কেন আসবে তো জাতীয়তাবাদী চেতনার কারণে মানতে পারেনি তো যেটাই হোক বিভিন্ন জন বিভিন্ন কারণে নবীকে মানতে পারেনি তো আল্লাহ রাসুলকে মানত না আল্লাহ তার নিজের দিকে নিসবত করছেন কেন তোমরা আল্লাহকে অস্বীকার করছো তার মানে যে নবীকে অস্বীকার করে সে মূলত কাকে অস্বীকার করে আর যে নবীকে মানে সে মূলত কাকে মানে এজন্যই কোরআনে বলছেন রসুল আল্লাহ যেই ব্যক্তি নবীর আনুগত্য করলো সুরায় নিসার আয়াত যেই ব্যক্তি নবীর অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো কারণ আমাদের কালেমার অংশ কয়টা লাইলাহ ইল্লাল্লাহ প্রথম অংশ লাইলাহ ইল্লাল্লাহ জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কিভাবে করব। কিভাবে ফিট করব। আল্লাহর কথা তো কোনোদিন কান দিয়ে সরাসরি শুনিনি আল্লাহকে তো সরাসরি চোখে দেখিনি তাহলে কিভাবে আমরা লাইলাহ ইল্লাল্লাহর উপর চলবো তরিকা বাতলে দেওয়া হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ তার মানে মোহাম্মদুর রসুল উল্লাহকে যদি মানো আল্লাহকে মানা হবে আর মোহাম্মদুর রসুল উল্লাহকে যদি অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করা হবে তো কাই ফুরো না বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো কিন্তু মূলত আল্লাহকে অস্বীকার করতো না অস্বীকার করতো কাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর শুধু ইমান থাকলেই হবে না বরং যেমন যেমন ইমান রাখার কথা আল্লাহ নিজে বলেছেন সেভাবে ইমান রাখতে হবে উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম রিজা আলিকুম ওলাকে রসুল আল্লাহ খাতামান নবীন এটাকে কোরআনের আয়াত নাকি মিলাদের দোয়া অনেকে মনে করবে কি ব্যাপার হচ্ছে মিলাদের দোয়া পড়া শুরু করলো জিলাপি আছে নাকি আজকে তো আল্লাহ তালা বলছেন ওলাকে রসুল আল্লাহ খাতামান নবীন মোহাম্মদুর রসুল্লাহ হলেন আল্লাহ রসুল এটা তো সবাই মানে এরপর বলা হয়েছে খাতামুন নবীন তিনি সর্বশেষ নবী পরবর্তীতে এখন গোলাম আহমদ কাদিয়ানি এসে বলে যে না মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবী না তিনি হলেন হেড নবী বড় নবী হিসেবে সর্বশেষ হতে পারে তিনি হলেন সারা দুনিয়ার আমির কিন্তু লোকাল পর্যায়ের আমির থাকতে পারে অমুক ইঞ্জিনিয়ার তমুক ডাক্তার উনি আমাদের বাংলাদেশের আমির বলে না এরকম মানুষ যে একজন হলেন ইন্টারন্যাশনাল আমির আর একজন হলেন ন্যাশনাল আমির বিভিন্ন ভাগ করে দেয় তো ওই রকম মোহাম্মদুর রসুল্লাহ হলেন উনি বিভাগীয় পর্যায়ে উনি সর্বশেষ নবী কিন্তু ওনার পর ছোট ছোট মিনি মিনি লিলিপুট সাইজের নবী আসতে পারে তোরা বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো জিল্লি নবী জিল্লি মানে ছায়া যে মোহাম্মদুর রসুল্লাহ তো নবী সেই নবীর একটা ছায়া করেছে রুহানি সন্তান হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে হলো জিল্লি নবী ছায়া নবী এখন জিল্লি নবী বলেন আর লেমজাওয়ালা নবী বলেন যেটাই বলেন না কেন এক প্রকার নবত্ব মানা হচ্ছে কিন্তু কোরআনে বলা হচ্ছে সর্বশেষ নবীকে এখন কেউ যদি বলে মোহাম্মদকে নবী মানি ঠিক আছে কিন্তু সর্বশেষ নবী মানি না ইমান থাকবে একইভাবে রসুলের ইন্তেকালের কয়েক বছর পর এক নারী নবুয়তের দাবি করল সবাই বলল কি রে ভাই সারা জীবন দেখে আসলাম যে নবী সব পুরুষ হয় ইসলাম তো সাম্যের ধর্ম না ইনসাফের ধর্ম নবুয়ত হলো গুরুদায়িত্ব কোন গুরুদায়িত্বই ইসলাম নারীকে দেয়নি সংসার চালানো একটা গুরুদায়িত্ব এই দায়িত্ব কাকে দিয়েছে নাকি নারীকে দিয়েছে সংসার চালানোর দায়িত্ব কাকে দিয়েছে তার মানে পরিবার চালাবে পুরুষ আচ্ছা সমাজ আর রাষ্ট্র চালানোর দায়িত্ব কাকে দিয়েছে কাকে পুরুষকে রাষ্ট্র চালানো তো খুব সাধারণ কাজ এর চাইতে অনেক বড় গুরু দায়িত্ব হলো নবুয় পরিচালনা করা তো নবুয় পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তালা যুগে যুগে পুরুষদেরকেই দিয়েছে তো এক নারী সে নবুয় দাবি করলো বিভিন্ন জন বললো আরে আবার কেমন নবী সারা জীবন দেখলাম পুরুষ নবী কোরআনের মধ্যে এত নবীর নাম পাই হাদিসে নাম পাই কোন লেডি নবীর তো নাম এখনো পেলাম না তুমি কোথেকে লেডি নবী আবির্ভূত হলে সে বলে আর রাসুল বলেছে আনা খাতামুন নবী ইল্লা নবিয়া বাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তো শব্দ ব্যবহার করেছে নবিয়াতুন এই শব্দটা আরবি ভাষার রীতি অনুযায়ী পুরুষবাচক আরবি ভাষা শব্দের মধ্যে আবার জেন্ডার আছে পুরুষবাচক কিছু শব্দ আছে নারীবাচক কিছু শব্দ আছে তো এই শব্দটা হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না রসুল বলেছেন বা আদি আমার পরে কোনো নবী আসবে না তো এটাকে আমি ব্যাপক অর্থ না ধরে আমি ধরেছি আমার পর কোনো পুরুষ নবী আসবে না তো লেডি নবী যে আসবে না এটা তো আর নবী বলে যায়নি তাহলে আমি তো লেডি নবী আসলাম আমি আসতে দোষ কোথায় অদ্ভুত অদ্ভুত দলিল আর একটা বিষয় বুঝে রাখা দরকার ভাই দলিল তো সবাই দেখায় একজন বক্তা আছে কিশোরগঞ্জের ওদিকে সম্ভবত ওনার পুরো নামটা আমার স্মরণে নেই নামের শেষ অংশ হল রেজভি কেউ হয়তো আপনার নাম শুনেছেন পুরো নাম জানা আছে কেন রেজভি এই বেচারা কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে এক মাহফিলের মধ্যে খুব সুরটুট দিয়ে অনেক কান্নাকাটি করে বয়ান দিচ্ছে শ্রোতারা বলেন তো আপনারা আল্লাহ রাসুল মুসলমান ছিলেন নাকি ছিলেন না সবাই বলে হ্যাঁ রাসুল মুসলমান ছিলেন না না হয়নি রাসুল মুসলমান ছিল না সে বলছে যে কেন যুক্তিকে দলিল দিচ্ছে এবার সে তার পক্ষে রাসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান হলো মুসলমানের ভাই এখন আমরা তো সবাই মুসলমান আমিও মুসলমান এখন যদি বলি নবীও ছিল মুসলমান নবী তো আমার ভাই হয়ে যায় তাহলে নবী যদি ভাই হয় নবীর স্ত্রীরা আমাদের ভাবি হবে কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে তারা ভাবি না তারা হলো উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা তারা যদি মুমিনদের মা হয় তাহলে তো রাসুলকে মুসলমান বলার সুযোগ নেই কারণ মুসলমান হলে তো তারা আমাদের ভাবি হয়ে যাবে দলিলের অবস্থা দেখেছেন অবশ্য মানুষ মাহফিলের কিছুকাল পরেই বেচারাকে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে তো দলিল বিভিন্ন ভাবেই তো দলিল দেওয়ার চেষ্টা করে অথচ এই লোকটা যদি একটু ভাবত যে সে আর তার বাবা উভয়ে তো মুসলমান নাকি এখন তার বাবা কি তার ভাই তার বাবা কি তার ভাই তা বাবা যদি ভাই না হয় তাহলে হয়তো সে মুরতাদ নয়তো তার বাপ মুরতাদ কারণ সেও যদি মুসলমান হয় বাপও যদি মুসলমান হয় তো যেই দলিল রাসুলের ব্যাপারে প্রয়োগ করেছিল সেই দলিল তো বাপের ব্যাপারেও চলে আসবে বাপও তার ভাই হয়ে যাবে তাহলে বাপের স্ত্রী অর্থাৎ তার মা তার ভাবি হয়ে যাবে একই দলিল তো প্রয়োগযোগ্য এখানে তো যাই হোক এরকম দলিল বিভিন্ন জন দেওয়ার চেষ্টা করে অদ্ভুত দলিল তো এখানে একটা পার্থক্য বোঝা রাখা দরকার যেই দলিল কোরআন এবং সুন্নার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআন সুন্না সমর্থিত সেটাকে দলিল বলা হয় আর যেটা কোরআন সুন্না সমর্থিত না আমি একটা পেশ করলাম মানুষকে বোঝানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য এটাকে দলিল দেওয়া হয় না বরং কোরআনের ভাষায় শোভা বলা হয় শোভা ঈসা আলহিসামকে যখন তারা মারার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলে সেই ঘর ঘেরাও করার পর কথা বলার মতো পরিস্থিতি নেই চারদিকে চিৎকার চেঁচামেচিতে তো শেষ করে দিচ্ছে এটা বলেই ঈসা আলাই ইসলামকে হত্যা করার জন্য যখন তার ঘরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলা হয় তো সে সময় আল্লাহ তার ঈসা আলহ ইসলামকে আসমানে নিয়ে যান আমরা মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলহ ইসলাম মৃত্যুবরণ করেনি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইসালাম মৃত্যুবরণ করেছেন খ্রিস্টানদের থেকে আমরা তাদের নবীকে বেশি সম্মান করি তো তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পর যেই লোকটা প্রথম পরিদর্শন করার জন্য ভেতরে আসে আল্লাহ তালা নিজ কুদরতের মাধ্যমে তার চেহারাকে ঈসা আলাহ ইসলামের চেহারার মতো বানিয়ে দেন এখন যখন সে ভিতরে থাকে কিছুক্ষণ পর অন্যান্য লোকরাও আসে এসে তারা এই লোককে দেখে মনে করে এই তো ঈশাকে পেয়ে গেছি তখন তাকে শুলে চড়িয়ে তারা মেরে ফেলে তো কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করে সুরায় নিসার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন যে তারা ইসাকে হত্যা করেনি বা রফা আহুল্লাহ ইলেই আল্লাহ নিজে তার কাছে ইসাকে উঠিয়ে নিয়েছেন বাল সুবিহাল আহম তাদেরকে শুভায় ফেলে দেওয়া হয়েছে তাদেরকে বিভ্রমে তাদের সামনে বিভ্রম ঘটানো হয়েছে বিভ্রম সৃষ্টি করা হয়েছে এখান থেকে শব্দ হয়েছে তো শুভা বাংলায় বললে বিভ্রম তো যারা আমাদেরকে কোরআন হাদিস দেখিয়ে ভিন্ন কিছু শেখায় কোরআন হাদিস থেকে বেদাতের প্রমাণ দেখায় কোরআন হাদিস থেকে আজকাল তো সেকুলারিজমের পক্ষে প্রমাণ দেখায় অবাক হলাম হাটাজারির প্রসিদ্ধ একজন আলেম এমনকি সেই মানুষটা কিছুদিন পূর্বে হাটাজারি মাদ্রাসার বার্ষিক মাহফিল ওয়াজ করেছে সেই ওয়াজের মধ্যে সেকুলারিজমের পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছে নওয়াজ যদিও এরপর হাটাজারি উস্তাদ এবং ছাত্রদের মধ্যে নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক তারা বিভিন্ন আলাদা প্রোগ্রাম করেছেন এবং মানুষের সামনে বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছেন কিন্তু সেই আলেম একজন প্রসিদ্ধ আলেম এবং বেদাতের বিপক্ষেও তিনি অনেক কাজ করে গেছেন এরকম একজন মাসুরে আলেম তিনি সেকুলারিজম প্রমাণ করেন কোরআন দিয়ে একই মানুষ গণতন্ত্র ডেমোক্রেসিও প্রমাণ করেন কোরআন দিয়ে তো কোরআন দিয়ে তো সবকিছুর পক্ষে দলিল দেওয়া যায় কিছু মানুষ শেয়ার বাজারের পক্ষে কোরআন দিয়ে দলিল দেয় পুঁজিবাদী অর্থনীতির পক্ষে কোরআন দিয়ে দলিল দেয় আরো আমাদের দেশগুলোতে নেই আরবের মধ্যে খ্রিস্ট ধর্মের পক্ষে কোরআন দিয়ে দলিল দেয় এবং আমাদের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে তারা যে মানুষদেরকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে সবাইকে যে টাকার লোভ দেখিয়ে বানাচ্ছে তা কিন্তু না এটা ভাবলে আমরা ভুলের মধ্যে আছি তারা অনেক মোল্লাকে নিজেদের মধ্যে বানিয়েছে কিছু আর কিছু হলো হাত করে নিয়েছে তাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে তারা সমাজের মধ্যে মানুষকে ওয়াজ মাহফিল করে মানুষকে বোঝায় যে ঈসা আলাই ইসালাম নবী আর তোমাদের মোহাম্মদ নবী কিন্তু মোহাম্মদ হলো মুর্দা নবী ঈসা হলো জিন্দা নবী এখন বলো জিন্দা নবীকে মানবা নাকি মুর্দা নবীকে মানবা এরকম আরো বিভিন্ন দলিল দেখিয়ে তারা মানুষকে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায় এবং তারা সরাসরি খ্রিস্টান নিজেদেরকে বলে না তারা নিজেদেরকে বলে ঈসাই মুসলমান কি বলে ঈসা ঈসা আলহ ইসলামের নাম থেকে ঈসাই মুসলমান যেমনি ভাবে কাদিয়ানিয়ারা নিজেদেরকে কাফের বলেন ওরা বলে আমরা আহমদি মুসলিম পত্রিকায় মাঝে মাঝে দেখবেন বিশেষ করে প্রথম আলোর খুব দরদ আহমদিয়া জামাত আহমদি মুসলিম আহমদি মুসলিম মূলত হলে কাদিয়ানি কাফের তো বিভিন্ন ভাবেই ধোকায় ফেলা হয় শিয়া মোহাম্মদপুরে ঐতিহাসিক শিয়া মসজিদ নামে একটা মসজিদ আছে অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন বা গিয়েছেন তো শিয়ারা তো মুসলমানই না তো ওদের যে উপাসনালয় সেটা আবার মসজিদ হয় কিভাবে তার মানে এই সবগুলোই হলো বিভ্রম শুভা দলিল না এমনকি বিভিন্ন কাফের মারা গেলেও বিভিন্ন যুদ্ধের মধ্যে বিভিন্ন সংগ্রামের মধ্যে তাদেরকে শহীদ বলে স্মরণ করা হয় না শহীদ বীর অমুক আরে ভাই কাফের তুই আবার শহীদ হবি থেকে তুই তো মরলে বিনা হিসাবে না হিসাব কিতাব লাগবে না কোনো হিসাব দরকার নেই মিজানও দরকার নেই তো দরকার নেই ডান হাত বাম হাতের আমল নামারও দরকার নেই বিনা হিসাবে জাহান নাম এমনকি দুনিয়াতে থাকতে আসমানের ফেরস্তা মুগুন নিয়ে হাজির হয়ে যায় একটা ঘটনা মনে আসলো এক বুজুর্গের কাছে আকাবিরা ওলামাই দেওবন্দের মধ্যে হতে সম্ভবত কাসেম নানতবির আহমেদুল্লাহ আলীর কাছে এক হিন্দু এসেছে একটা কুকুর নিয়ে সে এসে বলছে যে হুজুর আপনারা তো বয়ান করেন যে কুকুর ঘরে থাকলে ঘরে ফেরেস্তা আসে না এজন্য আমি কুকুর সবসময় আমার সঙ্গে সঙ্গে রাখি ফেরেস্তা যদি না আসে আজরাইলও তো একটা ফেরেস্তা কুকুর যদি আমার ঘরে থাকে আমি কিন্তু কোনোদিন মরবো না আপনাদের হাদিসে আপনাদের উপর প্রয়োগ করলাম এবার কাসম নানতবী রহমতুল্লাহ আলী বলেন আরে তুই আসলে হাদিস বোঝনি হাদিসের মধ্যে মূলত বড় হয়েছে রহমতের ফেরেস্তা আসে না গজবের ফেরেস্তা তো আসেই যেই ফেরেস্তা এসে কুকুরের যান কবজা করে সেই ফেরেস্তা তুই যদি ঘরে কুকুর রাখো সেই কুকুরের ফেরেস্তা এসে তোর যান কবজা করবে এবার বলে হুজুর না না আপনি আসলে ভুল ধারণায় আছেন আমার কুকুরটা হিন্দু কুকুর নেই কুকুরটা মুসলমান কুকুর আপনি জানেন না এই কুকুরটা মুসলমান আমি নিশ্চিত এটা আমার জানা আছে এখন আপনি যদি বলেন যে কুকুরটা মুসলমান না তাহলে আপনি আর পক্ষে প্রমাণ দেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলী চালাক মানুষ ছিলেন সচেতন মানুষ ছিলেন তিনি এখন বলছেন আচ্ছা আমি এক বাক্যেই প্রমাণ করে দিচ্ছি যে কুকুরটা মুসলমান নাকি হিন্দু যে প্রমাণ হলো কুকুরের সামনে কিছু খাবার দিবে কিছু গরুর গোস্ত বা অন্য কোনো গোস্ত কুকুরের সামনে রাখবে রাখার পর যদি কুকুর একা একা খায় তাহলে বোঝা যাবে কুকুর মুসলমান না হিন্দু বা খ্রিস্টান আর যদি কুকুর সবাইকে নিয়ে জামাতের সঙ্গে খায় তাহলে বোঝা যাবে মুসলমান কারণ পশ্চিমা বিজ্ঞানীরা আমাদেরকে শেখায় যদি একসঙ্গে খাবার খায় একজনের হাতের জীবাণু আর একজনের শরীরে গিয়ে সেটা আক্রমণ করবে অসুস্থ হয়ে যাবে এজন্য বিধর্মীরা আমাদের তবলিগলাদের মতো একসঙ্গে খায় কখনো দেখেছেন একসঙ্গে খায় কিন্তু আমরা তাবলিগে সারা জীবন একসঙ্গে খেয়ে আসছি মাদ্রাসার মধ্যে সারা জীবন একসঙ্গে খাচ্ছি আমাদের সেই সমস্ত জীবাণু টিবাণু কোনো কিছুই তো আক্রমণ করে না বরং আমাদের যত জীবাণু আছে আমরা খাবারের পর সবগুলোকে প্যাকেট করে কোনোটাকে ইউরোপে কোনোটাকে আমেরিকায় পাঠিয়ে দিই আমাদেরকে সমস্ত জীবাণু কখন আক্রমণ করে এবার বলল যে কুকুর যদি একা খায় তাহলে বোঝা যাবে কুকুরটা হিন্দু বা খ্রিস্টান কিন্তু যদি সবাইকে নিয়ে জামাতের সঙ্গে খায় ডেকে ডেকে সবাইকে খায় ভাই আসি একসঙ্গে খাই একসঙ্গে বসি আল্লাহ তালা বরকত দিবেন তাহলে বোঝা যাবে কুকুরটা মুসলমান কি মনে হয় কুকুর সবাইকে ডেকে ডেকে খাবে এবার সে বলল আচ্ছা কুকুরের প্রসঙ্গ বাদ আপনি বলেন তো আল্লাহ তালা হিন্দু নাকি মুসলমান কাসাম রানতবির রহমতুল্লাহ আলী চালাক মানুষ ছিলেন সবকিছুর জবাবে তার কাছে রেডি আছে তিনি বলেন আল্লাহ তালা মুসলমান কিভাবে বুঝলেন যে আল্লাহ হিন্দু আল্লাহ মুসলমান আল্লাহর থেকে কোনোদিন সরাসরি আপনি জিজ্ঞেস করে জেনে নিয়েছেন তিনি বলেন আরে না বোঝা তো সহজ আল্লাহ তাহলে আমাদেরকে গরু খাওয়ার আদেশ করেছেন কোরআনের মধ্যে গরুর কথা উল্লেখ করেছেন এমনকি কোরআনের দ্বিতীয় সুরের নামই হলো সুরায় আরে সুরায় বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাবি তাহলে কোরআনে একটা সুরাই রয়েছে বাকারার নামে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যেন তোমরা একটা গরু জবাই করো মোসা আলি ইসলাম তার উম্মদকে বলেছিলেন তো আল্লাহ যদি হিন্দু হতেন তিনি তো আমাদেরকে গরু জবাই করে আদেশ করতেন না আল্লাহ যেহেতু গরু জবাই করে আদেশ করেছেন তার মানে আল্লাহ মুসলমান তো যেটা বলছিলাম যে কিছু মানুষ বিভিন্ন ভাবে দলিল দেওয়ার চেষ্টা করে তো কেউ কোরআন খুলে দেখালেই বিভ্রান্তিতে পড়ার কারণ নেই দেখতে হবে সেটাই আসলে শরিয়াত সমর্থিত কিনা এই যে আমাদের একজন হজরত জি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন আবার দেখা যায় তিনি দলিলও দেন এই যে ওই আয়তে এটা আছে অমুক হাদিসে এটা আছে তো যারা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় আরে আমাদের সঙ্গেও আলেম আছে তারাও দেখে দলিল দেয় তারাও দেখে যুক্তি দেয় ভাই দলিল তো ওই যে হিন্দু মুসলিমের যে দলিলটা ওরা দিল ওই দলিলের মতোই তো অবস্থা শুধু দলিল তো দেখলেই হয় না এতটুকু দেখতে হয় দলিলকে মেপে নিতে হয় যেমনি ভাবে স্বর্ণকারের কাছে যদি স্বর্ণ বিক্রি করার জন্য যান আপনার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে সে নিয়ে নিবে নাকি আগে যাচাই করে নিবে আরে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নিবে কিনা যে স্বর্ণ খাটিয়ে নাকি ভেজাল তো দলিল শুধু দেখালেই হবে না অমুক কিতাবে এটা আছে তমুক কিতাবে এটা আছে দেখালেই তো হবে না দেখতে হবে সেই কথাটা আসলে শরীয়ত সমর্থিত কিনা আমরা তো চোখ বন্ধ করে ইমামদের কথাও নেই না আরে নেই নাকি চোখ বন্ধ করে ইমাম বুখারি সই বুখারের কত গুরুত্ব প্রতিটা মাদ্রাসায় খতমে বুখারি আয়োজন করে সই বুখারি ইমাম বুখারের কত ফতোয়া আমরা নেইনি ইমাম আবু হানিফার কত ফতো আমরা নেইনি কত মাসাল্লাহ ইমাম আবু হানিফার মত বাদ দিয়ে ইমাম আবু ইউসুফের মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে কোথাও ইমাম মোহাম্মদের মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে কোথাও এর পরের কোনো মুফতির মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে তো অন্ধ অনুসরণ তো কারো করি না হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি কারো করতে হয় সেটা হলো একজনই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এরপর তো আর কারো অন্ধ অনুসরণের কোনো সুযোগ নেই সুতরাং কিতাব একটা খুলে দেখালেই তো হবে না আমাকে তো কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে তা আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তফিক দান করুন আমিন